प्रायेण देवमुनयो सविमुक्तिकामा मौनं चरन्ति विजनेन परार्थनिष्ठा नैतानुविहाय कृपणान विमुमोक्षयेको नान्यां तदस्य शरणं ভ্রমতনুপাসে শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা জানিয়েছেন যে আচারবিহীন প্রচার কর্মের অন্তর্গত শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত জানিয়েছেন আচারবিহীন প্রচার কর্মের অন্তর্গত জগতে অনেক রকম প্রচার কার্য চলছে জড় বিষয়ের প্রচার কার্যই তার মধ্যে সমধিক প্রসিদ্ধ আপনাদের কাছে অপ্রাকৃত জগতের প্রচার কার্য অত সোজা কথা নয় অপ্রাকৃত জগতের প্রচার কার্য চিন্ময় জগতের গোলক বৃন্দাবনের বার্তা এই জগতে প্রচার করতে গেলে কেউ মানবে না যে বিষয়ে মানুষের কোনো অভিজ্ঞতা নাই যে বস্তুগুলোকে তারা নিজের ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করতে পারছে না প্রত্যক্ষ জ্ঞানের বিষয় হচ্ছে না এই জড় জগতে জড় ব্যক্তিগণ সেই সব বস্তুগুলোকে কখনোই মেনে নিতে চায় না কিন্তু ওই সমস্ত অপ্রাকৃত জগতের বিষয় চিন্ময় জগতের বিষয় চেতন জগতের পূর্ণ চেতন জগতের বিষয় যখন পূর্ণ চেতনময় কোনো মহাপুরুষের সে মুখ থেকে বিগলিত হয়ে আপনাদের কর্ণে প্রবিষ্ট হয় যখন আপনারা তার চরিত্র স্বভাব আচরণ আদর্শ দেখে বড় আশ্চর্য হয়ে যান তখন আপনাদের চিন্তা করতে হয় ব্যাপারটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে যে প্রচার কার্য সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে করেছিলেন স্বয়ং ভগবান হয়েও প্রচার কার্য কাকে বলে কেমনভাবে হয় সেগুলো প্রদর্শন করেছিলেন নিত্যানন্দ প্রভু আদি হরিদাস ভগবানের নিজজনগণ ছাড়া চিন্ময় জগতের প্রচার কার্য কখনোই সম্ভব নয় কৃষ্ণ শক্তি বিনা নহে ভক্তি প্রবর্তন যার মধ্যে পরিপূর্ণরূপে গুরু বৈষ্ণব ভগবানের কৃপা সঞ্চারিত না হয়েছে তার দ্বারা অপ্রাকৃত জগতের চিন্ময় বিষয় পরম চেতন জগতের বিষয় প্রচারিত হওয়ার কথা নয় শিল হরিদাস ঠাকুর তিনি কোনো জায়গায় প্রচারের জন্য বাস্তবিক পক্ষে যান নাই তার আচরণটাই প্রচার হয়ে দাঁড়িয়েছিল সমগ্র পৃথিবী জুড়ে ছিল নামাচার্য হরিদাস ঠাকুরের নাম জানেন লোকে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ এরা কোনোদিন প্রচারে বাইরের দৃষ্টিতে যান নাই তাহলে প্রচার হলো কি করে এত প্রচার হলো কি এক্সটেন্সিভ প্রচার কি করে সম্ভব হলো সেই প্রসঙ্গটাই আমি তোলবার জন্য এতগুলো কথা ব্যয় করলাম শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপাত জানিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরাৎপর অখিলেশ্বর স্বয়ং কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যেসব আচার আদর্শ শিক্ষা তাতে যারা সুপ্রতিষ্ঠিত হতে পেরেছেন তারা এমনি প্রচারক হয়ে গেছেন তারা এমনি স্বাভাবিকভাবে তারা প্রচারকের ভূমিকায় চলে গেছেন যারা শ্রী চৈতন্য মহাপুর আচার আদর্শ নিজের জীবনে গ্রহণ করেছেন সর্বাঙ্গীনভাবে বাস্তবিক পক্ষে আমরা প্রমাণ পেয়েছি জগতে তারাই প্রচারক হয়ে গেছেন তাদের কথাই জগতের লোক জানেন সব কিছু আর বর্তমান যুগে যে সমস্ত প্রচারগুলো আপনারা লক্ষ্য করে থাকেন তার মধ্যে সবার এই বিচারের ক্ষমতা নাই তারা জানতে পারেন না যে কোন হরিকথার মধ্যে তার আচরণের যে আদর্শের যে পুষ্টতা যে বীর্য আছে এটা সাধারণ মানুষ অনুভব করতে পারে না ছিল প্রহ্লাদ মহারাজ সত্যযুগে কোন সময় ভগবানের ভক্তিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন তার আচার আদর্শ তার শিক্ষা আজও পর্যন্ত আমরা কেন অনুশীলন করছি কি কারণ থাকতে পারে সত্যযুগের কথা কবে প্রহ্লাদ মহারাজ চলে গেছেন নিত্য জগতের কথা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না প্রহ্লাদ মহারাজজিকে কিন্তু সেই প্রহ্লাদ মহারাজের শিক্ষা আজও আমরা আমাদের জীবনে গ্রহণ করার জন্য চেষ্টা করছি হ্যাঁ এটাকেই বলে হচ্ছে বাস্তবিক প্রসার অর্থাৎ তিনি আচরণ করেছেন আচরণ মুখে প্রচার আচরণবিহীন প্রচারকে কর্মের অন্তর্গত বলা হয় যার দ্বারা সমাজের লোক বঞ্চিত হচ্ছে ঠকে যাচ্ছে কোনো ফল পাচ্ছে না আবার অবিশ্বাসও চলে আসছে ভক্তি জগতের প্রতি সাধু জগতের প্রতি যার জন্য প্রচুর পরিমাণে এই অপ্রাকৃত জগতের কথা শ্রবণ করার দরকার পড়েছে প্রাতকালীন অধিবেশনে আমরা আলোচনা প্রসঙ্গে এই পর্যন্ত এসছিলাম যেখানে উশিনগরের রাজা দেহত্যাগ করেছেন যুদ্ধেতে শরীর তা চলে গেছে তার যে রানীগণ আছেন তাকে কেন্দ্র করে যমরাজী মহারাজ পাঁচ বছরের বালক সেজে তার কাছে ছিলেন তাদের কাছে এবং সেখানে যে শিক্ষা দিয়েছিলেন সেটা কেউ যদি তত্ত্বজ্ঞান নাও জানেন বিশেষ তবু এই প্রসঙ্গটা তার হৃদয়েতে রেখাপাত করবে বলল হ্যাঁ এটা একটা কথা যখন অশীনগরের রানী অশীনগরের রাজার যে যে যেসব রানীগণ আছেন তারা যখন ওই মৃতদেহকে ঘিরে অত্যন্ত বিলাপ করছিলেন সেই সময় যমরাজি মহারাজ জগতে শিক্ষার জন্য পাঁচ বছরের বালক সেজে তাদের কাছে এসে বলেছিলেন এই মায়েরা কাঁদছে কেন এই মায়েরা কাঁদবার কারণ কি আমি তো ছোট্ট বালক আমি তো কাঁদি না আমার তো কেউ নেই তখন ওই রানীগণ বলেছিলেন যে আমাদের স্বামী মারা গেছে আমাদের স্বামী আর নেই বলে এই তো স্বামী পড়ে রয়েছে আপনার বলো না আমাদের এই স্বামীর ভেতর থেকে আত্মা চলে গেছে আত্মা আমার আমাদের এই স্বামীর হৃদয় থেকে ভেতর থেকে আত্মা চলে গেছে তখন ওই ছোট্ট বাচ্চাটি বলছেন যুক্তি দিয়ে তাহলে কাঁদছিলেন কার জন্য এতক্ষণ যে কাঁদছিলেন সেটা কার জন্য এই দেহটার জন্য না আত্মাটার জন্য বলছে রাজা ওই আত্মা বেরিয়ে গেছে তাহলে আপনারা যদি রাজা হিসাবে এই দেহটাকে মানেন তো এটা বাড়ি নিয়ে যান রাজধানীতে নিয়ে যান আর কান্নার তো কোনো কারণ নেই আর যদি আত্মাটাকেই আমরা আপনারা রাজা বলে মনে থাকেন তাহলে এই আত্মাটাকেই কোনোদিন কি আপনারা দেখেছিলেন যখন রাজা পকট ছিল আত্মা কি বেরিয়ে দেখা দিয়েছিল যখন রাজা প্রকট ছিলেন সে প্রকটকালীন অবস্থায় দেহটাকেই দেখেছিলেন আত্মাটাকে তো আপনারা দেখেননি তো যে বস্তু দেখেননি তার জন্য আপনারা কাঁদছেন কেন সেই উপনিষদের কথায় আমাদের ফেরত যেতে হচ্ছে যেটা আমি বেশ কয়েকবার উচ্চারণ করেছিলাম এই জগতে এক এক ব্যক্তি আরেক ব্যক্তিকে ভালোবাসে এই জগতে আরেক ব্যক্তি এক ব্যক্তিকে ঘৃণা করে যে কোনো সম্বন্ধে এই জগতের সৃষ্টি হয়ে আপনারা জীবনযাপন করছেন মাত্র কয়েকদিনের জীবন নাটকের মতো কিন্তু এই জীবনে বাস্তবতাটা কি বাস্তব কথাটা কি গোপন সেটা কি কথা না সেটা হলো আত্মা বা আরে দ্রষ্টব্য শ্রোতব্য নিরিধ্যাসিতব্য আত্মার সম্বন্ধেই আত্মা একে অপরের সঙ্গে সম্বন্ধ জুড়ে নেয় কথাগুলো অনেক আলোচনা করেছিলাম কিন্তু সে ধরনের মেধা সম্পন্ন ব্যক্তি নাই দেখা যায় না সচরা যা আপনাদের দোষ নয় এই জন্য প্রভুপাত বলেছিলেন আমি বা আমার এই দুটো শব্দ এটা হচ্ছে উত্তম পুরুষের কথা যারা ব্যাকরণ পড়েছেন বাচ্চা বয়সে তারা আমি আমার এগুলোকে বলে উত্তম পুরুষের কথা ছিল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন আমি বা আমার এই শব্দ এই শব্দগুলো সব উত্তম পুরুষের কথা এই শব্দগুলো সব উত্তম পুরুষের কথা আর উত্তম পুরুষের সঙ্গেই পুরুষোত্তম ভগবানের নিত্য সম্বন্ধ বিরাজমান রয়েছে যদি আপনারা আপনাদের এই চেতন শক্তিকে পুরুষোত্তমের সঙ্গে পুরুষোত্তমের সঙ্গে সঙ্গে সংযুক্ত না করতে পারেন তাহলে প্রীতি বলে কোনো বিষয় বাস্তবিক প্রীতি বলে কোনো বিষয় প্রকাশিত হবে না যে প্রীতি যে ভালোবাসাগুলো নিয়ে আপনারা জীবনযাপন করে সময়গুলো নষ্ট করছেন মূর্খের মতো এগুলো বুদ্ধিমান ব্যক্তি করেন না বুদ্ধিমান ব্যক্তি কাকে বলে আমরা তো জানতাম আমরাও বুদ্ধিমান প্রত্যেক মানুষ প্রত্যেকটা ব্যক্তি চিন্তা করেন যে আমি বেশি বুদ্ধিমান অপরের থেকে এর থেকে আমি বেশি বুদ্ধিমান ঠিক কথা in your own estimation you are intelligent তোমার বিচারে তো তুমি ইন্টেলিজেন্ট কিন্তু শাস্ত্র কখনোই স্বীকার করেনি বাস্তবিক যে চিন্ময় জগতের চেতন জগতের বিষয় ভগবান বলছে এগুলো সব মূর্খ এগুলো একটাও বুদ্ধি নেই অনেক ডিগ্রি হাসিল করেছে অনেক কিছু করেছে মায়াতে হাবিডুবু খেয়েছে কোনো কাজ নেই যে সব ডিগ্রিগুলো হাসিল করেছে সেই ডিগ্রিগুলো অনেক সময় এই জগতেই কাজে লাগেনি পরজগতও ছেড়ে দাও পরজগতে এগুলো কিছুই থাকবে না এই জগতেই তারা কাজে লাগাতে পারেনি বলে কীরকম একটা উদাহরণ দিন একটি ইন্টেলিজেন্ট ছেলে তার পিতামাতা তাকে প্রচুর পড়াশোনা শিখিয়েছে বিদেশ থেকে আমেরিকা থেকে প্রচুর পাস করিয়ে এনেছে পাস করে সে যখন দেশে ফিরবে সেখানে কোম্পানিগুলোতে খবর হয়ে গেছে এরকম একটা জিনিয়াস ছেলে আসছে সে প্রচুর ডিগ্রি আমাদের কোম্পানি যদি ছেলেটাকে পায় এই লোকটাকে তাহলে প্রচুর আমরা লাভবান হতে পারব সে এয়ারপোর্টে ল্যান্ড করার সঙ্গে সঙ্গে সমস্ত কোম্পানির রিপ্রেজেন্টেটিভ দাঁড়িয়ে রয়েছে তাকে অফার দেবে যেমন আমরা জড়জগতে নেই ফুটবলারগুলোকে এক একটা ফুটবলারকে অফার দেয় তোমাকে এক কোটি টাকা দেবো তোমাকে দু কোটি টাকা দেবো কিনে নেয় বিদেশের খেলোয়াড়গুলোকে কিনে নেয় নিয়ে এরা কাজে লাগায় বাস্তবে এগুলোর মধ্যে কোনো দেশের ছেলেকে তৈরি করতে পারছো না তুমি কিনে নিয়ে কি করবে তাহলে মূর্খের বিষয় যাই হোক এখন সেই যখন ল্যান্ড করলো তখন তাকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন অফার দিতে আরম্ভ করলো সে বড় মজাই পেল ভালোই হলো কিন্তু বাড়ি গিয়ে পাঁচ সাত দিনও গেল না তার কি ঘটনা ঘটলো আমার নিজে জানা কোটি কোটি টাকা কোটি কোটি টাকার কত কোটি টাকার মালিক বলতে পারেন জলন্ধরই থাকে তার দশ বছর বয়সে প্যারালিসিস হয়ে গেল ফোল আমেরিকা রাশিয়া ফ্রান্স ইটালি সব জায়গায় কোনো ডাক্তার তাকে পরিপূর্ণ ঠিক করতে পারল না কিন্তু সে ভালোবাসে আমার শ্রদ্ধা করে সাধুগুরু সে ভজন করে কিন্তু তার শরীর আর ঠিক করতে পারল না সেই ছেলেটি আমাকে একদিন বলেছিলেন আমার কাছে আসত জলন্ধরে যখন হরিকথা হয় খুব শ্রদ্ধা করেন বলছে আমার জ্যাঠার মেয়ে তার ব্রেন ক্যান্সার হয়েছে এবং আমরা সমস্ত জায়গায় বিদেশে আমরা ডাক্তারকে বলেছি যে যেসব জায়গা আছে যে যত টাকা লাগলো আমরা খরচা করব কিন্তু আমাদের এই কন্যাকে বাঁচিয়ে দিতে হবে কিন্তু তথাপি আমাকে শেষ সময় আমার এখন জানি না আমি কি খবর অনেক দিন যাই না বলেছিল ও বেঁচে থাকতে থাকতে আপনাকে কিছু হরিকথা বলতে হবে অনেক লোক আসবে ভক্তিজ্ঞান ভারতী মহারাজ থাকবেন আপনি বক্তা থাকবেন মহারাজ আশীর্বাদ করবেন কিন্তু আমি বলেছিলাম তোমাদের বাড়ি তো থাকতে পারবো না আমার আদর্শ নেই ধনী ব্যক্তির বাণীতে বলল না তলাতে সব আমাদের এরকম ওপরে কেউ নেই আপনি একা থাকবেন তাও থাকবো না ধনী ব্যক্তির থাকার নিয়ম নেই আমাদের খাইও না আমি ভোজনও করিনি যাই হোক এই নিয়ম এখন তারপরে শুনলাম সেই কন্যা মারা গেছেন এখন আমার প্রশ্ন হলো যদি অর্থই সমাধান করতে পারে আপনাদের জীবনে তাহলে তারা কেন পারল না যদি যদি অর্থই মানুষের জীবনে সমাধান আনতে পারে শান্তি আনতে পারে তাহলে কেন আনতে পারল না এটা কথা দ্বিতীয় কথা হলো পৃথিবীর মধ্যে যত ধনী দেশ আছে তাদের মধ্যে যে দেশের পার ক্যাপিটা ইনকাম সবচেয়ে বেশি স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে সেই দেশের আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি হাউ ইজ দ্যাট পসিবল আমরা এবার প্রশ্ন করলাম কেন এটা হয় আপনাদের এখানে তো পার ক্যাপিটা ইনকাম বেশি আপনারা তো অর্থ দিয়ে সব কিনে নিতে পারেন এমনকি আমাদের এক কোনো বৃদ্ধ মহারাজ গেছিলেন হরিকথা বলতে তার সঙ্গে যে রান্না করতে যাচ্ছে বিয়ে শিক্ষিত নয় বিশেষ আমাকে বলছে ওয়ার্ড বুট কিনে দিন একটু শিখে পিকে গেছেন সে যখন চিনি চেয়েছে দশ রকম চিনি দিয়ে দিয়েছি বললো আমার তো মাথা খারাপ চিনি চেয়েছি চিনি চিনি আমরা জানি চিনি দেবে খুলে দেখে একটাতে কেন সুগার একটাতে পাইনাপেল সুগার একটাতে অ্যাপেল সুগার ও বলে মা আমি তো জন্মে জানি না আমাদের দেশে শুনিনি তো এই রকম যে যে আমার বক্তব্য হলো এই যে ধনী দেশ তথাপি তো এরা সমাধান করতে পারছে না একমাত্র যদি এই ভারতবর্ষের দিকে তাকানো যায় তাহলে সেখানে যারা এই ধরনের দিব্যজ্ঞান লাভ করেছেন তারা জগতে সবচেয়ে বেশি সুখী হয়েছেন সুখ বলে যে কথাটা সেটা আমি ব্যাখ্যা করেছিলাম সেগুলো বাস্তবিক কোনো ব্যাখ্যা নেই সুখ কাকে বলে তার ডেফিনেশন কেউ বলতে পারবে না একটা লোকও বলতে পারবেন তার ব্যাখ্যা আমি করেছিলাম ইন্দ্রিয় এবং জড় মনের অনুকূলে যেটা মানুষের হয় ওটাকে বলা সুখ আর যেই প্রতিকূল হবে বলে এটা সুখ নয় একটা পশুর পক্ষে যেটা সুখ এটা মানুষের পক্ষে অসুখ হয়ে যাচ্ছে কাজে এগুলো কোনো কথা না এগুলো বিচার করে দেখবেন মানুষের চিন্তা শক্তি হারিয়ে যাচ্ছে তাহলে প্রহ্লাদ মহারাজের প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম মানব জগতের সর্বশ্রেষ্ঠ আদর্শ স্থাপন করেছেন প্রহ্লাদ মহারাজজি ভক্তিরাজ্যে একটা ল্যান্ডমার্ক ভক্তিরাজ্যের এমন একটা মাইলস্টোন প্রহ্লাদ মহারাজ যাকে ভগবান নিজে বলেছিলেন যে কেউ যদি বলে আমাকে জিজ্ঞাসা করে যে আপনার ভক্ত কেমন হয় প্রভু তখন আমি এই দেখিয়ে দেবো এই দেখো প্রহ্লাদ প্রহ্লাদকে দেখেছো এই আমার ভক্ত অর্থাৎ নৃসিংহদেব ভগবান বলেছিলেন যে এরা হলো আমার এই যে নৃসিংহদেব ভগবান রয়েছিলেন এই যে প্রহ্লাদ তুমি তুমি হলো আমার ভক্তের একটা আদর্শ আদর্শ স্থল কেউ যদি দৃষ্টান্ত এক্সাম্পল চায় এই দেখুন বেশি কথায় কাজ নেই হিমালয় কেমন অনেক ফিলসফি লেখা হল আরে মশাই হিলাময় হিমালয়টাকে নিয়ে গিয়ে দেখিয়ে দেয় হিমালয় যত লিখবে বর্ণনা করবে ওটা মাথায় আসবে না প্রত্যক্ষ যদি দেখিয়ে আনে এরা হিমালয় হিমালয়ের বিভৎস রূপ সেই ভয়ঙ্কর রূপ দেখিয়ে আনলে বা এবার একটু কাণ্ডজ্ঞান হয়েছে এবার মাথাটা আমার নিচু হয়েছে এবার মনে হচ্ছে আমি একটা পোকামাকড় হিমালয়ের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি একটা পোকামাকড় কোথায় ভেসে যাব গেল না কদিন আগে কেদারনারায়ণ কেদার কেদারনাথে ব্যাস সব মুছে দিল যেমন সিলেটে আমরা লেখা মুছে দিই সেই সব জায়গাগুলো আমি গেছি সব হনুমান গুফা আদি সব জায়গায় আমি ছিলাম অনেক বছর আগে এখন আমার চিন্তাগুলো অবাক লাগে সেই সব জায়গায় কিচ্ছু নেই মুছে গেছে পুরো পুরো স্লেটে যেমন লেখা মুছে দেয় ভগবানের পক্ষে সবই সম্ভব ভগবানের পক্ষে সব সম্ভব আমরা আলোচনা প্রসঙ্গে এখানে এলাম খুব তাড়াতাড়ি এগোতে হবে আমাদের সময়ের অল্পতার জন্য আমি খুব চিন্তিত আমরা দেখলাম সকালে সপ্তম স্কন্ধ আলোচনা প্রসঙ্গে হিরণ্যকশিবু ভগবানের সঙ্গে অত্যন্ত বিরোধিতা করছে এ সম্বন্ধে কালকে বিশেষ আলোচনা করব ভগবানের সঙ্গে বিরোধিতা করছে ভগবানকে মেরে ফেলবে আসরিক প্রভৃতি ব্যক্তিগণ যারা নিজেকে স্মার্ট বলে মনে করে তারা যদি কেউ আমার সামনে আসে প্রমাণ করে দেবো তাকে প্রমাণ করে দেবে তুমি কতটা তুমি মূর্খ ততটা বোকা ভগবানকে অস্বীকার করে স্মার্টনেস প্রকাশ করছে আমি তো বুঝতে পারি না হ্যাঁ, হাসি লাগে প্রহ্লাদ মারা সবচেয়ে বেশি স্মার্ট প্রহ্লাদ মারা সবচেয়ে স্মার্ট কিছু এত বড় একটা অসুর যার ভয়েতে চোদ্দ ভবন কাঁপে হিরণ্যকেশুর নাম শুনলে চোদ্দ ভবন কাঁপে সেখানে প্রহ্লাদ প্রহ্লাদ মহারাজকে এই কার শক্তি দিদি কথা বলছি ঠান্ডাভাবে সে কথা কোনো এক্সাইটমেন্ট নেই কোনো টেনশন নেই স্মার্টনেস তো একেই বল কোনো টেনশন নেই পরীক্ষা করলে সিরিয়াসলি উত্তর দিয়েছেন কেন তার কারণ হল তার পর অখিলেশ্বর ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস এই জন্যই সে এরকমভাবে উত্তর দিতে পারছেন নচেত পারতেন যদি একটু ভয় পেয়ে যেতেন নার্ভাস হয়ে যেতেন সেটা কি বলে আনস্মার্টনেস জগতের লোক কিছু বোঝে না এসব ব্যাপার কত সৌভাগ্য আমাদের ভারতবর্ষে জন্মেছি আমাকে হাজার লোক ডাকলেও আমি বিদেশে আমি আমার কান ধরি আমি একদম না আমি ভালো আছি আমাকে ছেড়ে দাও এখানে ভালো আছি তোমাদের ইচ্ছে হলে আসো আমি যাব ভারতবর্ষের মতো দেশে আমি আবির্ভাব হয়েছি আমি নিজেকে গর্ববোধ করি সবচেয়ে বেশি আমি আনন্দবোধ করি আমি চৈতন্য মহাপ্রভু সম্প্রদায়ে গৌরী মঠের আমাকে আমার গুরুদেব পরিচয় দিয়েছেন তুমি গৌরী মঠের একজন এর চেয়ে বড় পরিচয় আপনাদের থেকে কোনো টাইটেল আমি আশা করি না এটা আমার সবচেয়ে বড় টাইটেল প্রহ্লাদ মহারাজ তার প্রসঙ্গে এখানে আসছে হিরণ্যকশিবু শত্রুতা করছেন হিরণ্যকশিবু তপস্যা করবার জন্য জঙ্গলে চলে গেছেন জঙ্গলে চলে গিয়ে এমন বিভৎস তপস্যা করছেন কার তপস্যা বলছে ব্রহ্মা ব্রহ্মা তপস্যা করছেন সে তপস্যাকে ব্রহ্মা যে নিজেই বলেছেন যে তপস্যা তুমি করলে এরা ন ভূতম না ভবিষ্যতি কেউ না কোনোদিন করেছে না কোনোদিন করতে পারবে কোনোদিন ইতিহাসে এরকম নাই এরকম তপস্যা তুমি করলে আমরা বাল্মীকিজির তপস্যার কথাও জানি রত্নাকর দস্যু ছিলেন পুরো শরীর বাল্মিক বাল্মীকি মানে যেটাকে বলে উইপোকা পুরো শরীরকে পুরো শেষ করে বাল্মীকির মধ্যে বসে রয়েছে আপনাদের এটা বিশ্বাস হবে না কলিকালে অন্নগত প্রাণ একদিন যদি খেতে না দেয় বিছনায় পড়ে যাবে তখনকার দিনে তা ছিল না আপনারা শুনেছেন কি এসব বিষয়ে কোনোদিন শোনেননি কত রকম কোষ আছে কোষ মানে টিস্যু এই তো বলে ইংরেজিতে তো আমাদের এই আধ্যাত্মিক বিচারের মধ্যে অনেক সূক্ষ্ম বিচার আছে এর মধ্যে অনেক রকম কোষ আছে মনোময় কোষ অন্নময় কোষ হ্যাঁ অনেক রকম কোষ আছে এগুলো একটা একটা করে টপকে টপকে যেতে হয় প্রাণময় কোষ আছে এই যে প্রাণময় কোষ যেটাকে বলছে অর্থাৎ মর্যার ভেতরে প্রাণটা রয়েছে আর তারা মর্যার ভেতরে প্রাণটা রয়েছে আর মর্যার ভেতরে প্রাণ এই অবস্থায় তপস্যা করে যাচ্ছে শরীর সব চলে গেছে রক্ত কিছু নেই খালি মর্যার ভেতর প্রাণ রয়েছে তার মধ্যে তপস্যা করে যাচ্ছে এটা তখনকার দিনে সম্ভবত হিরণ্যকশিপুকে যখন ব্রহ্মাজি আমি অল্পের উপর সব বলে যাচ্ছি যে ভাইটাল প্রসঙ্গগুলো আমাকে বলতে হবে যখন ব্রহ্মাজি এসছিলেন তাকে দর্শন দেওয়ার জন্য তখন দেখতে পাচ্ছেন না কোথায় গেল কাকি কে আমাকে ডাকছে এসে দেখতে পাই পরে খেয়াল করলেন সে মন্ত্র ওখান থেকে আওয়াজ আসছে তখন সেখানে দেখছেন যে বাল্মীকি হয়ে গেছে চারিদিকে কমণ্ডুল থেকে জল নিলেন দিয়ে ছিটা দিলেন তার শরীর সে আগের মতো হলো ব্রহ্মাকে চোখে জল নিয়ে দণ্ডবোধ করলেন বৎস কী জন্য আমাকে ডেকেছো বলছে আমাকে অমর বর দিতে হবে ব্রহ্মাকে বলছেন আমাকে অমর বর দিতে হবে বোমা বলছেন অমর বর দিতে হবে অমর তো আমি নিজেই নয় যেটা আমার নিজের কাছেই নেই সেটা তোমাকে কি করে দেবো বল তা বললে হবে না দিতে বললে না তা তো হবে না অমরবর ছাড়া তুমি যা চাইবে অমরবর আমার অধিকারে নাই এছাড়া তুমি যা চাইবে আমি তাই দেবো বলে না আমার অমরবরই চাইবে তাহলে আমি তো দিতে পারলাম না আমি চলি চলে গেলেন আবার তপস্যা শুরু করলেন আবার ব্রহ্মাজি আবার এলেন নিচে এসে আবার জিজ্ঞেস কী হলো আবার তুমি ডাকছো কী ব্যাপার বলো আমাকে অমরবর দিতে হবে বলো অমরবর তো পারবো না বলেই দিয়েছি তাহলে এক কাজ করুন তা দে ভেবেছে ব্রহ্মা বুড়ো হাবড়া হয়েছে বুদ্ধি কম তা আমি বেশি চালাক এই যে একটু আগে বললাম প্রত্যেক মানুষ নিজেকে চালাক বেশি মনে করে বললো ঠিক আছে এক কাজ করুন আপনাকে অমরবর দিতে হবে না আপনি এক কাজ করুন আপনার সৃষ্ট কোনো প্রাণী যেন আমাকে কোনোদিন না মারতে পারে তথাস্তু আমাকে যেন কোনো অস্ত্র শস্ত্র কোনো কিছুর দ্বারা কোনোদিন মারতে কেউ না পারে আশীর্বাদ করুন তথাস্তু আমাকে যেন দিনে বা রাত্রে সন্ধে কোনো সময় যেন কোনো সময় আমাকে মারতে না পারে দিনে বা রাত্রে কোনো সময় মারতে না পারে আপনি আশীর্বাদ করুন তথাস্তু এইভাবে যা যা চাইছেন সব তথাস্তু করে গেলেন কেবল অমর দিলেন ও ভাবলেন হিরণ্যকজু ভাবলেন ব্রহ্মাকে বোকা পেয়ে আমি ঘুরিয়ে ফিরিয়ে তো সেই অমর বাড়ি হয়ে গেল অমর বাড়ি হলো না ঘুরিয়ে ফিরিয়ে হিসাব করলে তো অমর বাড়ি এটা ব্রহ্মাকে ভালো বোকা বানালাম তা ব্রহ্মা চলে গেলেন যাও এবার এই তপস্যার সে যেটা শ্রীমান মহা আমি যেহেতু শ্রীমদ ভাগবতী মহাপুরাণের দর্শনগুলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে আদর্শ শিক্ষা তার আলোকে আমি আলোচনা করতে বসেছি সেই জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই আমাকে ব্যাক করে যেতে হয় মহাপ্রভু কি বলেছেন শ্রীমান মহাপ্রভু বলেছিলেন অসুরও তপ করে তাহে কি বা ফল অসুরও তো তপস্যা করে তাতে কি হয় তাতে কি আমাকে পাওয়া যায় ভগবান বলছেন আমাকে পাওয়া যায় অনেকেই তো তপস্যা করে তপস্যা করে কি করে তপস্যা করে কি হয় লাভটা কি তুমি ব্রত তপ উপবাস করছো সব কিছু করছো নিজের ধান্দার জন্য শিব ঠাকুরকে জল ঢালছো একটা ভালো স্বামী পাবো অমুক তমুক পয়সা পাবো তো ভগবানের কি সুবিধেটা করলে তোমরা নৃসিংহ ভগবানকে কুড়ি কেজি দুধের পরমাণ্য দিয়ে দিল আবার কেউ কেউ বলছে এক মন দুধের পরমাণ্য দিয়েছিলাম গেল মাসে মনে নেই আপনার চোঁচো করে পরমাণুগুলো খেয়ে নিলেন এখন আমার এই বিপদ কিছু দেখছেন না আপনি অর্থাৎ ভগবানকে আমরা গোলামি করতে চাই প্রকার অন্তর আমরা বলি ভগবান ভগবান সব বলি কিন্তু অ্যানালিটিক্যাল বিচার করলে দেখা যাবে আমরা ভগবানকে সবসময় এনগেজ করে দিই একটা একটা সেবা দিয়ে দিই অর্থাৎ আমাদের চাকর বানিয়ে নিই বোঝা গেল আমরা ভগবানকে গোলাম বানিয়ে নিই গোলামি তো ভগবান আমাদের রক্ষা করবেন কিন্তু প্রহ্লাদ মহারাজের চরিত্র দেখব ভগবান প্রহ্লাদ মহারাজ কোনোদিন কথা বলেননি যে আমাকে দয়া করে এত অত্যাচার করছে আপনি রক্ষা করুন এই কথাটাও বলেন আমাকে আপনি রক্ষা করুন এই শব্দটাও সে কথাটাও বলেননি প্রহ্লাদ মহারাজ ভগবানের ইচ্ছা হলো রক্ষা করুন না করুন না করুন আমরা জড়ভারতজির ইতিহাস দেখি কদিন আগেই দেখলাম আলোচনা প্রসঙ্গে জড়ভারতজি মহারাজ মৃত্যু উপস্থিত হয়েছে প্রাণ প্রাণ চলে যাবে প্রাণ চলে যাওয়ার সময়ও বলছেন না ভগবানের কাছে বলছেন না যে ভগবান আপনি এক কাজ করুন আমাকে রক্ষা করুন আমি কি অন্যায় করলাম আমাকে যে কাঠগোড়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছে বলি দিতে যাচ্ছে ব্যাপারটা কি এ কথা বলেছিলেন কি এ কথা কি বলেছিলেন একবারও বলেন শুদ্ধ ভক্তের এরকমই হিসাব হিরণ্যকশিপু এভাবে বরলাপ করে সাপকে যেমন দুধকলা খাওয়ালে বিরাট পাওয়ার হয়ে যায় শক্তি হয়ে যায় আরও বিষ বাড়ে সেরকম এই অসুরকে ব্রহ্মা বর দেওয়ার ফলেতে এই অসুর তার বরেতে আরও শক্তি বেড়ে গেল তার কেন এবার পাওয়ার বেড়ে গেল সমস্ত জগৎকে ত্রিভুবনকে কাঁপিয়ে মারছে দাপিয়ে বেড়াচ্ছে এত ভয় দেখাচ্ছে কাউর কথা মানছে না দেবতাগণকে কোথায় কোথায় ভয় দেখায় থ্রেট করে সমস্ত দেবতা ভয়েতে পালিয়ে যায় স্বর্গে ছেড়ে ওরে বাপ এর সঙ্গে কে কি করবে এরকম একটা অবস্থা সৃষ্টি করেছে হিরণ্যকশিবু সে বলছে আমি শুনেছি যে বিষ্ণুর অধিষ্ঠা অধিষ্ঠানের স্থান হচ্ছে গৌ ব্রাহ্মণ শাস্ত্র সাধু এইসব জায়গা নাকি বিষ্ণু থাকে তো এগুলোকে কেটে উড়িয়ে দাও ভক্ত বলে কিছু রেখো না ব্রাহ্মণ বৈষ্ণব এসব রেখো না এগুলো সব শেষ করো আর যত যাগযোগ্য সব বন্ধ করো সমস্ত বন্ধ করো সব আমাকে অর্চন করো দেখো আমি চোদ্দ ভবনে একমাত্র অধিপতি আমার মতো কেউ নেই আনপ্যারাল আনবিটেন আমি হচ্ছে আনপ্যারাল আনবিটেন যদি কেউ অর্চন করতে আমাকে কর কোনো কথা শুনছেন না জগতের লোক অত্যন্ত ততস্থ হয়ে গেলেন ভয়ে একেবারে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন কি করা যায় কিছু করার নেই এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে এইরকমভাবে অত্যাচার করতে করতে হিরণ্যকশিপ অত্যন্ত বাড়তে লাগলো আর পাপের মাত্রা অপরাধের মাত্রা যত বাড়তে থাকে তত তার আয়ু শ্রেয় যশো ধর্ম লোকানা শীষ এবচ হন্তিং শ্রেয়াংশ সর্বাণী মহদতিক্রমা যত অপরাধ করবে মানুষ তার আয়ু কমে যাবে দেখতে কুৎসিত হয়ে যাবে হিংস্র ভাব আসবে তার আয়ু কমে যাচ্ছে তার সমস্ত কিছু কমে যাবে তার পুণ্য ক্ষয় হবে পূর্বে যা করেছিল সমস্ত কিছু গিয়ে মহা যদি গুরুজনগণ আশীর্বাদ করে থাকে সেটাও সব চলে যাবে যত কিছু মঙ্গলজনক সব কিছু জীবন থেকে মুছে যাবে থাকবে না অপরাধের ফলে এরণ্য এরণ্যকেশুবুর আয়ু কমছে কেন যেহেতু ওইসব করছে কমুক ভগবান এসব কথা বলেছেন যখনই আমার ভক্তের সঙ্গে গোপ ব্রাহ্মণের সঙ্গে আমার সঙ্গে এইসব বেদ আদি শাস্ত্রের সঙ্গে বিরোধিতা করবে সেই সময় আস্তে আস্তে তার ব্যবস্থা হয়ে যাবে তা সব কিছু খারাপ সব কিছু নষ্ট হয়ে যাবে কথা প্রসঙ্গে বলা ভালো হিরণ্যকশিপু যখন এই তপস্যার জন্য গেছিলেন বাইরে গেছিল মন্দলাচলে তপস্যা করতে গেছিল সেই সময়তে আমাদের এই যে প্রহ্লাদ মহারাজের মা কয়াধু কয়াধু নিঃসঙ্গ একা সেই সময় দেবতারা চিন্তা করলো এই হচ্ছে সুযোগ হিরণ্যকশিপু গেছে তপস্যায় এবার রাস্তা খালি এবার বলার কিছু নেই মার মার কাঠ কাঠ বলে ওষুধদেরকে আক্রমণ করল এরামই চলছে চিরকাল আবাহমান কালদের এইটি চলছে কখনো অসুররা দেবতাকে মারে দেবতার অসুরকে মারে বিষ্ণু ভক্ত ভবের দৈব অসুরস্তৎ বিপর্যয় যারা বিষ্ণুকে মানেন তারা হচ্ছে দৈবভাব সম্পন্ন যারা মানেন না তো অসুর এই চিরকাল এই দুটো চলেই আসছে দেবতাগণ আক্রমণ করাতে অসুরগণ সব পালাতে লাগলো কেন রাজা নেই রাজা চলে গেছে তপস্যায় সে তো চারটিখানি দশ হাজার বছর তপস্যা মানে চারটিখানি কথা নেই এই এরা ছেলে খেলা কথা নেই এখন এই দিকে কয়াধু একা পড়ে গেছেন এ আর স্বর্গের রাজা ইন্দ্র চলে এসছেন এসে কয়াদুকে ধরে নিয়ে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে এবার চলে যাওয়ার সময় এবার ইন্দ্র এবার সেখানে নারদজি চলে এসছেন হে রাজন এ কি করছো এ কি করছো স্বর্গরাজ এ তো তোমার একে নেওয়া উচিত না এ তো পরশ্রী বলে সব জানে আমি কিচ্ছু করব না আমি একে ধরে নিয়ে যাব খালি আমার আমার অধীনে রাখবো তারপর এর যে সন্তান আছে প্রসব হয়ে গেলাম ছেড়ব সন্তানের এই সন্তানটাকে মেরে আমি ছেড়ে দেবো সন্তানকে মারবে কি বললো কেন এর এ তো হিরণ্যকশিপুর বীর্য আছে তার মানে এ তো অসুর তাহলে একে মারতেই হবে নারজি মারা বলছে না এর গর্ভেতে রয়েছে মহাবৈষ্ণব অনন্তের পরিকর অনন্তের পরি অনন্তের পরিকর একে মারবে কি পাগল নাকি তুমি একদম মারা যাবে না ও তাই নাকি বলে হ্যাঁ ছেড়ে দাও তখন নারদজি তাকে পরিক্রমা করে উল্টে চলে গেল চলে যাওয়ার পরেতে ইন্দ্র পরিক্রমা করে চলে গেলেন নারদজি এবার তাকে বললেন মা তুমি এক কাজ করো এখন তোমার বিপদ স্বামী নেই যখন তখন কে অত্যাচার করবে এক কাজ করো আশ্রমে থাকো আশ্রমে ঋষিবর একটা ব্যবস্থা করে দিলেন সে আশ্রমে মা রইল আর নারদজির কাছ থেকে আশীর্বাদ চাইলেন যে বাবা আপনি রিসিভার আপনি আশীর্বাদ করুন আমার স্বামী ফিরে আসা পর্যন্ত যেন আমার প্রসব না হয় কেন কখন বাচ্চাকে পালন করতে পারবো কি না করব নারজি বললেন ঠিক আছে তাই হবে এইভাবে যখন হলো তখন নারদী মহারাজ সেই যে অবসর প্রাপ্ত হলেন সেই সময়তে ওই অনন্তের অনুচর প্রহ্লাদজি মহারাজ যিনি গর্ভে রয়েছেন তাকে লক্ষ্য করে কয়াদু মাকে অনর্গল ভাগবত কথা শোনালেন আপনাদের প্রতি কাউর বিশ্বাস না হয় সেটা এটা এখনই আমি ভাগবতের সামনে বলছি কাউ যে বিশ্বাস নয় করবেন প্র্যাকটিক্যালি আমি দেখিয়েছি কোনো মা তাকে যদি অনর্গল এই ভাগবত কথা শোনানো যায় তার যে সন্তানটা যখন হয় সে আশ্চর্য সন্তান হয় আশ্চর্য সন্তান অনর্গল যে ভাগবত কথা শোনানো যায় আর যদি গর্ভ কি বলে ওটা গর্ভাধান বলে অনেক বিচার আছে ওগুলো করলে তো কথাই নেই সে তো ব্রাহ্মণের মতো হবেই হবে অবশ্য পিতা সেরকম হওয়া দরকার নোংরা পিতা হলে তো কিছুই হয় না পিতা মাতার উপর অনেক কিছু নির্ভর করে এখানে আমরা দেখলাম প্রহ্লাদ মহারাজকে কেন্দ্র করে প্রহ্লাদ মহারাজকে লক্ষ্য করে নারদজি মহারাজ এই ভাগবত তত্ত্ববিজ্ঞান উপদেশ করেছিলেন কিন্তু কয়াধুমা যেহেতু স্ত্রী জাতি আবার অসুরকুলের কন্যা তার স্বাভাবিকই চঞ্চল বুদ্ধি অসুর রাক্ষস এদের বুদ্ধিটা তো তো স্ট্যাবল বুদ্ধি হয় না সবসময় অস্থির কেন কামনা বাসনা কাম যত থাকবে তত মানুষ অস্থির হয় দেখবেন ভালো করে যে ব্যক্তির হৃদয়ে কাম বলে কিছু নাই তার কত লক্ষ্য স্থির তার টার্গেটটা কত ফ্রেশ কত ধীর স্থির তার কথা তার চলা তার ওটা জগতের কোনো কাম তাকে স্পর্শ করতে পারে না তাকে দেখেই বোঝা যায় এগুলো লক্ষণ আছে কিছু সেই জন্য এখানে বলছেন এবার মা কয়াধু এইসব তত্ত্ববিজ্ঞান কিছু মনে রাখতে পারলেন না অল্প কিছু মনে আছে সব ভুলে গেলেন কিন্তু এই যে যে শিশুটাকে গর্ভে রয়েছেন তাকে লক্ষ্য করে বললেন সেটা বিথা গেল না প্রহ্লাদ মহারাজ যখন জন্ম জন্মগ্রহণ করলেন আবির্ভাব হলেন প্রহ্লাদ মহারাজকে প্রতিপালন করা হলো অর্থাৎ আস্তে আস্তে বড় করা হচ্ছে সেই সময়তে হিরণ্যকশিপু দেখলেন এ আমার ছেলেটাকে কি ভালো করে শিক্ষা দেবো ভালো করে শিক্ষা দিতে হবে কোথায় শিক্ষা দিতেন বলে গুরুগৃহে আগেকার দিনে গুরু গুরুগৃহেতে শিক্ষা দেওয়া হতো কিন্তু যেই যেহেতু এই গরু গুরুগৃহটা অসুরের গুরুগৃহ এই গুরুগৃহ বটে কেদেরা অসুরের গুরুগৃহ এটা তো দেবতাদের গুরুগৃহ না দেব সমাজের গুরুগৃহ হলে বৃহস্পতির কাছে যেত আর এখানে যেহেতু অসুর কুলের গুরুগৃহ তাহলে এই গুরুগৃহর মানে হলো কোথায় এই গুরুগৃহ মানে হলো শুক্রাচার্যের কাছে গেছে শুক্রাচার্য অসুরকুলের গুরু শুক্রাচার্যের কাছে শিক্ষার জন্য পাঠানো হলেও শুক্রাচার্য সেই সময় ছিলেন না দীর্ঘদিন অন্য কাজে গেছিলেন তার দুই ছেলে ষণ্ড এবং অমর্ক শুক্রাচার্যের ছেলে তাদের কাছে এই প্রহ্লাদ মহারাজকে শিক্ষার জন্য পাঠানো হয়েছিল প্রহ্লাদ মহারাজ এক ভাই ছিলেন না প্রহ্লাদ মহারাজ চার ভাই ছিলেন প্রহ্লাদ অনুলাদ সংলাদ ইত্যাদি চার ভাই ছিলেন তার মধ্যে প্রহ্লাদে হচ্ছে অনুপম তার মধ্যে প্রহ্লাদই হচ্ছে আদর্শ স্থান প্রহ্লাদের মধ্যে আর প্রহ্লাদ মহারাজকে যখন গুরুকুলে পাঠানো হয়েছে ষণ্ড এবং অমরক অসুরকুলে কি শিক্ষা করানো হয় বলে আপনারা তো ভালো জানেন আমার থেকে বেশি কেন আমরা কি করে ভালো জানবো আপনাদের এই যে কলেজ ইউনিভার্সিটিতে পড়ায় সব অসুরকুলের পড়াতো হ্যাঁ তার মধ্যে ঈশ্বরকে যেন না মানা হয় যত শিক্ষা দেওয়া হবে ঈশ্বরকে ইরেজ করে দাও আজকে সব পড়ো তো এটা অসুরকুলের শিক্ষা আমরা তো ওপেনলি বলি যেসব ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে রিসার্চ করে বেরোচ্ছে তারা চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে অকথ্য ভাষা লিখছে আর আমরা তাদেরকে কিভাবে কথার দ্বারা জুতোর বাড়ি মারছি তোমরা পড়াশোনা করে বেরোচ্ছ তোমাদের মতো অমানুষার দ্বিতীয় নেই ভগবান সম্বন্ধে মন্তব্য করছে রিসার্চ করে তা আবার সেটা পাস করছে ডক্টরেট দিচ্ছে এই সমাজে আর কি করে তোমরা মঙ্গল আশা করতে পারো নিজের পিতা মাতাকে ছেলেরা মানছে না ভালো তো এটা মানবেই না যেখানে পরম পিতা ঈশ্বরকে কেউ মানছে না কেউ মানছে না যেখানে পিতা মাতাকে কে মানবে কেউ মানবে না অত সোজা নয় তাহলে দেখা গেল এই প্রহ্লাদ মহারাজকে শিক্ষা নেওয়ার জন্য পাঠানো হয়েছিল আর প্রহ্লাদ মহারাজ এবার শিক্ষা নিতে গিয়ে ওখানে দেখছেন এইসব কি শিক্ষা দিচ্ছে রে বাবা বলে কি ওষুধের ওষুধের শিক্ষার মধ্যে কি ভাইটাল হলো কি প্রথম হলো রাজার ছেলে সে রাজার ছেলে রাজনীতি রাজনীতি শিখতে হবে পলিটিক্যাল সায়েন্স সেই জন্য সেখানে বলছেন কি রাজনীতি তারপর অর্থনীতি সমাজনীতি এগুলো সব শেখাচ্ছে আর ভগবানের কোনো প্রসঙ্গ নাই প্রহ্লাদ বলো অবাক আবার কোথায় এলাম রে বাবা কী শেখাচ্ছে এখানে রাজনীতি শেখাচ্ছে কূটনীতি শেখাচ্ছে এইসব শেখাচ্ছে কিন্তু সে অপমান করতে পারছে না কেন গুরু এরা বাহ্য দৃষ্টিতে যা শিক্ষা দেয় মাদানী যুগের শোনে কিছু বলেন না তারপরে অনেক দিন পর শিক্ষা যখন এই যে গুরুদ্বয় তারা যখন কল্পনা করলেন প্রহ্লাদ মহারাজকে অনেকদিন ধরেই তো শিক্ষা ফিক্ষা দিচ্ছি এবার কেমন শিক্ষা হলো এবার রাজার কাছে নিয়ে গেলে ভালো হবে রাজা পুরস্কার দেবে আমাদের কত কিছু শেখালাম রাজনীতি অর্থনীতি নীতি হ্যাঁ সব শেখালাম তাকে নিয়ে গিয়ে কোলে বলছে বাবার কাছে নিয়ে গেছে হিরণ্যগজু হিরণ্যগজু এরম বসে রয়েছেন সিংহাসনে প্রহ্লাদকে দেখে আনন্দে আটখানা একেবারে অসুরও আদর করে করে না সিংহের বাচ্চাকে সিংহ আদর করে না বাঘের বাচ্চাকে করে তাদেরও প্রীতি আছে হ্যাঁ সে বাচ্চাটাকে এরম ভাই নিয়ে কোলে নিয়ে নিলেন নিয়ে চোখের জল পড়ছে মাথায় আর মস্তককে এরকম আঘ্রাণ করছেন স্নেহের করে এবার বলছেন বাবা বলছেন একদা অসুর রাট পুত্রম অঙ্কম আরোপ্য পাণ্ডব প্রপচ্য কথ্যথম বৎসম্মান্যতে সাধু যদ ভবান যদ ভবান অত তুমি যেটা ভালো মনে করো অর্থাৎ যেটা গুরুকে শিখেছ সেরকম একটা কিছু বলো কেন কিছু চিন্তা করলে একটা বাচ্চা ছেলে চার পাঁচ বছরের বাচ্চা হঠাৎ যদি মেলে এটা বল ওটা বল ভয় পেয়ে যাবে তাই না একটা কাজ করি গুরু গিয়ে তো তুমি কি ভালো শিখেছো বাবা এর বলো তো বলে যখন বললেন তখন প্রহ্লাদ মা আনন্দের সঙ্গে বলতে আরম্ভ করলেন প্রহ্লাদ মা আনন্দের সঙ্গে বলতে আরম্ভ কি বললেন তৎসাধু মানে অসুর বর্জ দেহী নাম সদা সমুদ্বিগ্ন দিয়া মা সদগ্রহা हेत्वात्पातम गृहमंदकूपम वनम गद हरिमाश्रय तत्साधु मन हे असुरवर्ज देना सदा समुद्भिघ्न धियाम सदगृहा हेत्वात्पातम गृहमंदकूपम वनम गद हरिमाश्रय हिरण्य चोक चौड़क गाय बोले कि है কোথা থেকে শিখলো এই বাচ্চাটা বলছে হে অসুর বর্জ আমি এটাকেই মঙ্গলজনক মনে করি ভালো যে এই উদ্বিগ্ন যে জগতে এই যে জগতে সব মানুষগুলো ঘুরছে তারা উদ্বেগের মধ্যে সব সময় দিন কাটাচ্ছে এভরি ফ্র্যাকশন অফ সেকেন্ড তাদের কোনো না কোনো টেনশান তারা করছে এই যে সদা সমদ্বিগ্ন ধিয়া অসৎগ্রহাত যেমন অসৎগ্রহ আক্রমণ করলে কোনো অ্যাস্ট্রোলজার যে মহারাজ আপকা শনিচার বহুত খারাপ হ্যাঁ শনিচর বহুত খারাপ আমি শিগগিরই আপনি এক কাজ করুন এখানে নীলাগ্রহণ করুন আর এখানে তো দেখছি মঙ্গলও খুব খারাপ মঙ্গলও ভালো না এই করতে করতে বেচারার প্রায় পঞ্চাশ হাজার টাকা খুইয়ে দিল এই পাথর আর সোনার এইসব করে সে এখন ঘুরছে ব্যবসা বাণিজ্য করবে আর শনি গ্রহকে কাটাবে শনি গ্রহকে কাটাবার জন্য কত আকাঙ্ক্ষা তাদের হ্যাঁ প্রহ্লাদ মহারাজ বলছেন যাকে অসৎ গ্রহ আক্রমণ করে সেই অসৎ গ্রহের পীড়াতে কষ্টতে সে যখন প্রচণ্ড ধরপর করে শনি আক্রমণ করেছে ব্যবসায় লস হচ্ছে কোনো কিছু হচ্ছে না ঝামেলা আর ছোটাছুটি করছে খুব উদ্বিগ্ন নানা রকম কেস কামারি লেগে যাচ্ছে কোর্টে এই করে প্রহ্লাদ মহারাজ বলছেন দেখো পিতাকে পিতা বলছেন না ভালো করে খেয়াল করতে হবে বলছেন তৎসাধু মান্যে হে অসুর বর্জ্য হে অসুরবর্য আমি এইটাকেই ভালো মনে করি এই উদ্বেগজনক সংসার থেকে ত্যাগ করে হিত্বা আত্মপাতম আত্মপাত মানে সুইসাইড করার মতো যে এই গৃহম অন্ধকূপ এই গৃহটাকে অন্ধকূপের সঙ্গে তুলনা করা হয়েছে এর থেকে বেরিয়ে গিয়ে লোকে যদি জং বনে গিয়ে ভগবানের চরণ আশ্রয় করে সেটাকে আমি ভালো মনে করি এটা বলছেন